বাড়বে এই জন্য প্রিয় নবী মোহাম্মদ বর শিখাইলেন আল্লাহর কাছে এই বল আল্লাহ আল্লাহ তোমার কাছে প্রতিবেশী কাজ করার প্রতিষ্ঠা গুনার কাজ বর্জন করার তৌফিক চাই লোকদের মহাপত চাই আল্লাহ মহাপত উৎস এটা যে থাকবে আল্লাহ লোকদের প্রতি ধারণা চাই এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তারা যখন তাদের ধ্যান্ত করার সিদ্ধান্ত করেন তখন বেড়ে বেঈজত করার সিদ্ধান্ত করেন তখন আফগানি গুজরানের দিন সম্পর্কে তার অন্তরের মধ্যে নানা রকম আপত্তি সৃষ্টি করে দেয় অন্ধত্রী বত্রিশ টাকা অর্ধেক সম্পর্কটা আপত্তি করায়নি অন্ধত্রিক সমাজক্রিয়াত্রিক যারা বিয়ে লাগাতে মানুষের থেকে দুনিয়া হাতিয়ে নেয় ওদের মুখোশ উন্মোচন করে ওদের সম্পর্কে জনগণকে সতর্ক করা এটাই ঠিক সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ করা ইমান আমি বলছি যে হাসানে বুজুর্গের যারা তাদের কিন্তু একটাই উদ্দেশ্য যে আল্লাহর বান্দারা আল্লাহর সাথে জড়িত আপনার পকেটের দিকে তার কোনো নজর নেই যে লোক বেরাট মারছেন এই যদি আমাকে মুড়ি হয়ে যায় আমার হাদিয়ার কোনো অবস্থা আপনার বাপের একটা সম্পদ নষ্ট হয়ে যাবে আপনি আমি চাই না বাপের সম্পদ ছেলের সামনে নষ্ট হয়ে যাবে এটাও চাই সব দোকান দুনিয়ার মানুষ দোকান এসব তো আল্লাহর সম্পদ আল্লাহর সম্পদ আমরা আল্লাহ সম্পদ আমাদের বিভিন্ন আল্লাহর সম্পদ এই মুসলমান ভাইরা প্রত্যেক ফেরারি মানুষ এমনকি জীবজন্তু আল্লাহ একটা মানুষ জাহান্নাম চলে যাবে আল্লাহ একটা সম্পদ আমার সামনে নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাকে ভিড় নষ্ট করছে তার জন্য আমার কোন মায়া লাগলো না যা গেল যে আল্লাহ সত্যই আমার মতো বুঝলে বাপের সাথে মহাপত তার সামনে বাপের শপথ কষ্ট হবে আল্লাহ আছে আল্লাহ একটা বান্দা তার চোখের সামনে দরকার ফেলে আজকে তাকে অভিনয় জন্য কিছু বলবে না তো হইতে পারে যে গুণার ইচ্ছে ব্যক্তিকে দেখেও তার কাছে অনুরোধ করেন না ভাই এই কাজটা করেন না আল্লাহ রাস্তায় কাজটা করেন না এই কথাটা যে বলে না ওগুলো তো আল্লাহর সাথে তার সম্পর্ক এই জন্য হকানের দায়িত্ব আল্লাহর বাংলাদেশকে আল্লাহ সাথে জুড়ে দেওয়া আল্লাহ রাস্তা দেখেন আপনি কথা মাঝে কেন মালিক কত টাকা মালিক তার কোনো নেই তো কিনা করে লিখছে আল্লাহ সম্পর্কে বেজল করা ধ্বংস করা সিদ্ধান্ত দেয় তার কোনো গুণার নাম এই ধরনের হত্যায় পারে তার অন্তরে নানান রকম সংশয় আপত্তি সৃষ্টি করেছেন তখন আল্লাহওয়ালা বুজুর্গের দিন সম্পর্কে সে অশালীন মন্তব্য করেছেন এই অশালীন মন্তব্য করার দ্বারা সে আল্লাহ দিন থেকে দূরে সরতে থাকে দূরে সরতে সরতে এক পর্যায়ে যায় ইমান ধারা হয়ে পড়ে যায় আল্লাহ তাদের অন্য কোনো গুণার উপরে যুদ্ধে ঘোষণা করেন পুরা পুরাণ যারা গরিবকে রক্ত শক্ত করে ঘুম খায় এদের সাথে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা করছে আর হকানি আল্লাহ ওয়ালাদেরকে যে নাকি ঘুমনা করে পদ্মা বসায় হ্যাঁ তাদের ব্যাপারে গাল বন্ধ করে এই ব্যাপারে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা করে হাদিস মানে আজানির অলিয়া অর্থাৎ আজান তো হুবিল হাত আমার কোন অলির সাথে আমার কোন অলিকে তকলিফ পৌঁছাইল কষ্ট দিল আমি মাওলা তার সাথে দূরদের ঘটনা দিয়েছি তার সাথে তুমি প্রবাদ দুনিয়ার বহু কিছু করবো আপনারা কোন না প্রায় আল্লাহ হয়ে না তুমি তো না আল্লাহকে করো তার বিরুদ্ধে মন্তব্য করছো তুমি গুণা জল করছো তুমি তার ভুল করছো তুমি গুণা জল দিত তুমি আল্লাহ অনেক ভুল করছো সূর্যের উপাস চালনি সূর্যের উপাস উপাস শুরু করো আমার যদি একটা সূত্র লাগে তোমার তো হাজারটা কখনো না লাগে এই জন্য দোয়া ঠিকানা রয়েছে আল্লাহ আমাকে দেখার তৌফিক দাও গুণা বর্জন করার তৌফিক দাও আর তোমার দ্বারা বিশেষ প্রিয় বান্দা তাদের প্রতি মহাপর তোমার অন্তরে সৃষ্টি করে দাও وإذا أردت بقوم فتنة فتوفني غير مفتون মানুষের উপরে বাদল হয় ওই শ্রেষ্ঠা থেকে আমাকে মুক্ত আমি যেন চেষ্টার মধ্যে জয় না আমি যেন চেষ্টার মধ্যে জড়াই না এই গণটা যে গ্রহ করতে এবং গত দুবার আমি বলছিলাম উজ্জ্বল বুজুর্গের দিক এবং তাদের অনুসারী তাদের সাথে দূরে থাকতে হবে তাদের সাথে দূরে থাকলে আল্লাহ তাল্লাহ সমস্ত সেক্টর থেকে ওই লোক সেক্টর মধ্যে দৌড়াবে কোন সেদার মধ্যে দৌড়াবে না হকানি বুজুর্গের অনুশীলা সমস্ত স্ত্রী সেদার থেকে হিফাজতের এই জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব করুণার সঙ্গে আল্লাহ ভাষা তোমার সমাসা তাদেরকে বলো উদ্ধার করলে তারা বড় লাভ দিতে গোনা হয়ে যায় উঠে যায় একটু ধান দিলে গুণা হবে আল্লাহ ওয়ালাদের মসজিদের বসলে গুণাগুলো কন্ট্রোল হয়ে যাবে কিন্তু গুণা করলে যাবে একটু ধাক্কার লাগে ওই ধাক্কার জন্য বলা হয়েছে যে যাকে আপনি মুরুব্বী এলেন তার কাছে গোপনে ভাবে আপনার সমস্যা বলতে হবে কোন মুরব্বী এমনকি সম্মান আন্দোলন এক তারা পর্যন্ত গায়ের জানতেন না গায়ের খবর একমাত্র আল্লাহ জানে গরিবের হুজুর জানে না তাহলে আপনার সমস্যা আপনার সাথে বলতে হবে উনি রাস্তা বলেছিলেন ওই রাস্তায় মেহনত করলে তখনটা করোনা শুধরে দেবেন আর করোনা যখন শুধরে গেল এই লোকটার নাম আমরা বলি যখন তারা হচ্ছে অলি হওয়া যায় হাজার হাজার চব্বিশ দিনে অলি হওয়া যায় না অলি হওয়া যায় মুলায় কবিরা তরফ করা লাগে মুলায়ক কবিরা তরফ করা যায় আল্লাহ ওলি হওয়া তো আল্লাহ আমাকে বসলে গোড়ার চাহিদা একদম কমজোর হয়ে যায় তারপর যখন তাদেরকে গ্রামানো হয় তো ওইটা একদম শেষ হয়ে যায় হাতিতে পাওয়া যায় সাহাবায় গ্রাম মন্দিরের বসতেন এবং যার সমস্যা থাকত তারা হুজুর আলে এবং এর জন্য আধ্যাত্মিক চিকিৎসা যেমন হাদিসের মধ্যে পাওয়া যায় একজন সাহাবি রসুল্লাহকে জানাইলেন রসুল্লাহ আপনার গুরু মোতাবেক কিন্তু মাঝে মধ্যে দিলের মধ্যে এমন কিছু কথা দেয় যেটা সবার আনা অসম্ভব এমন কথা অন্তরে আছে আশ্চর্য আল্লাহ আছে এই কথা বলে আসলে এই কবরতা আসছে তো দূরে পড়ে আসলে কি বেড়েতে বেড়ে আছে আসলে কি মহারাজ আমার বিরুদ্ধে করা হবে তিনি বললেন এই ধরনের কথা অন্তরে আসছে তার বুঝে আনা অসম্ভব কি করা তার সমাজটা সে বলে দিন আল্লাহ বলেন যে আব্রামের উপকার নেই এটা নাম ফাইতানের অপরাধা এটা যে তোমার অন্তরে আসছে হাউজুল্লাহ পড়ো আর মানসুবিল্লাহ পড়ো ফিল্টারকে ঘুরাই দাও তোমার দায়িত্ব এরকম ওটাকে রেখে একটা গুরুত্ব দিও না আর পরে দেবো না দেখা যাবে তার ব্যক্তিগত সমস্যা তো বলবো বলে আল্লাহ রসুল থেকে সময় আবু একবার তিনবার প্রশ্ন করে গেল রসল্লাহ আমি যুবক মানুষ কিন্তু আমি এরকম গরিব যখন নিজেরই খাওয়ার উপর আমাদের থাকে বিয়ে করলে আমার করতে হয় আমি তো পয়ের থাকে আমার দবারে হাদিস মুখস্থ করা হবে আমার তো বিয়ে করার কোনো সুযোগ নেই এখন আমি প্রধান খাস্তা আল্লাহর ডাক্তার গুলির কোনো মনে করবেন সেটা আপনি তার পারমিশন দিলে আমি সাক্ষী হইতেছি সাক্ষী সাক্ষী হইলে আমার আর পরে গোলাম দিকে মনে হয় আকর্ষ হবে না আমি গোলাম দিকে রেখে গেলাম আবু হুরায়রা নিজে একটু রক্ষণ আল্লাহ রক্ষণ আর একদিকে খুব ঘুরায় খুব ঘুরায় ওই দিকটা আবার নষ্ট করছে আর একদিকে কোনো উদাহরণ আবার নষ্ট করছে ওরা শুনলেন দেখো বেকার প্রস্তাব বেকার আমার শরীর আল্লাহ তালা দিচ্ছেন যে তোমার তৌফিক খালি দিনই করো তৌফিক না থাকলে রোজা রাখো কি করতে আল্লাহ এটা বই হয়ে গেছে তৌফিক খালে দিনই করো তৌফিক নেই রোজা রাখো খাসি করতে গেল আজকে খাসি হয়ে যা কালকে তখন আল্লাহ পবিত্র হয়ে তখন কি হবে তখন তো নিজের ভাষা দেবে আমরা কি তোমার এক মাতার পক্ষে হবে যাতে এই ধরনের কর্মকাণ্ড ইসলামে অনুমোদন করে যায় উনি তোমার সমাধানটা বললেন উনি যে সমাধানটা বুঝতেছিলেন আবু হরারা উনি আল্লাহ বললেন কোনো সমাধান মিলে যেটা ফাঁসি হওয়া ইসলামের গায়ে নেই হয় বিবাহ করতে হবে না হয় রোজা রাখতে হবে তিন্দ্রপল নেই তিন্দ্রপল নেই এইভাবে একজন সাহাবি এসে না আমরা তো রাস্তা খুব বেশি রাস্তা খুব বেশি হঠাৎ বাসা করে রাগ হয়ে যায় মায়ের করে রাগ হয়ে যায় বউর বিদায় শুরু আল্লাহ রাস্তা রাস্তা হলো মানুষের মধ্যে আল্লাহ তাল্লাহ জাহান্নামের একটা ছোট্ট অংশ রেখে দিলেন তারা বুঝাই দিলেন প্রত্যেকটা মানুষের মধ্যে জাহান্নামের একটা পাঠ অতি ক্ষুদ্র একটা অংশ রেখে যখন সে রাগ হয় তখন এই আগুনটা তার সারা শরীরে পড়াই পড়ে এবং আল্লাহ রসুল বুঝায় দেখো না রাগান্বিত ব্যক্তির চেহারা যেরকম লাল হয়ে যায় দেখো না ওইটা ওই প্রদর্শনের আগুন আগুন লাল না তখন রাগ হয় তো তার চেহারাও কি হয়ে যায় লাল হয়ে যায় কবর কি হয়ে যায় লাল হয়ে যায় প্রদর্শনের আগুন হুজুরে বলেন তখন আকল ব্রেন জ্ঞান একদম তখন সব মেয়ে গর্বে রাখলে যেমন সূর্য ছেড়ে যায় সূর্যের উপর বরফ নেই আর কাজ করে এই মেঘটা যখন হয় তার আপন নামক যে এই সূর্যের কোনো কাজ করতে রাত যখন তখন তুমি ওই অবস্থায় কোনো কথা বলবে কোন বাক্য বলবে যদি এই অবস্থায় কোনো কথা বললো কাজ করো দেখুন পর আপন না করতেছে না প্রেম না করতেছে না পরের প্রথম লজ্জিত হইত সব দূরে হইতে হবে নাকে দিতে হবে এই অবস্থায় নিজেকে একদম ব্রেক করো একদম ব্রেক করো আর মনে মনে চিন্তা করো এই কাজটা যখন আমার মন্দির খেলাপ হয়েছে আমার হয় নেই এই জন্য রাগ হয়েছে কিন্তু আল্লাহ মন্দিরে অনুযায়ী রয়েছে আল্লাহ মর্যাদা আমি চাই যে আল্লাহ মর্যাদা না হোক আমার মর্যাদা হোক সেটা আমি বুড়া হয়ে গেলাম আপনার মর্যাদা হবে আল্লাহ মর্যাদা হবে সেটা হয়েছে আর আমি কিন্তু আমার রাগ হয়েছি সেটা আমার মাথা আমি কি তার আমি আর আল্লাহর সাথে কখনো লাফালাফি করতেছি কিন্তু তো বর্মাটি আমি তো দৈনন্দিন আমার আল্লাহর অনেকগুলো লাফালাফি করছি নিয়ে সব কিন্তু আমার আর এই লোকটা আমার না আমার রাজ চিন্তা করে এটাও চিন্তা করো দুধের ময়দানে দুষ্করকে পাত্রাই ফেলে দেয় ও বাহাদুর না আসল বাহাদুর হলো রাগের সময় সে নিজেকে কন্ট্রোল করতে পারে সেই বাহাদুর আল্লাহ রসুল বলেন তোমরা মনে করো যুদ্ধের ময়দানে দুষ্করকে ফেলে দিও এই বাহাদুর ওর কত বড় বাহাদুর হলো রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই বড় বাহাদুর তারপর আল্লাহ রসুল বললেন যখন তারা আগুন দেয় তখন তারা বন্ধুদের আগুন ছড়াই ধরে ছড়াই দিল তাহলে আল্লাহ থেকে আল্লাহ কাছে সাড়ে সাত থেকে করে এক দুই নম্বর যার উপর রাগ হয়েছে তার সামনে যায় তিন নম্বর তোমার অবস্থার পরিবর্তন বজায় না যার সাথে বোঝা বজায় দেবে বর্ষা হবে কি উপর এক তারপরে উঁচু করে রাস্তা দোলকের আগুন উঁচু করো উঁচু করে দোলকের আগুনটা বিগড়ে দেবে উঁচু করে দোলকের আগুনটা বিগড়ে দেবে আমার অন্য উদ্দেশ্য এই রক্তটা সমাজটা ছিল সেটা সে তো আগ্রহের মধ্যে থাকে সেটা আল্লাহ জানে জানে শুধু আল্লাহ সাথে রাখা হ্যাঁ? তাদেরকে দেওয়ার জন্য খাওয়ানো তাদের কিন্তু দেওয়া যথেষ্ট না আপনি কোথায় কোথায় দুর্বলতার মধ্যে বলছিলেন জানাইতে হবে জানাই কেমন হবে আল্লাহ তাদেরকে রুহানি রোগের এই রাজ্যের কারণে নিজের উপরে জুলম করতেছে চাকরের উপরে জুলম করতেছে সে আল্লাহ কবর দ্বারা হয়ে গেছে সে বুঝতেছে না আমার বলে আল্লাহ আল্লাহ তাহলে ভালো লাগে একটা হয়ে সেই তারা আমাদের করে আমাদেরকে তাদের ঘর করতে না করে হ্যাঁ আল্লাহ তাদের হাত বলে তাদের হবে তাই বলে আপনি রাগ হয়ে তারা শুরু তারা এতগুলো অবদান সামনে আসেন না গ্রামটা বলে সূর্য গায়ের শাস্ত্রীয় ভাবে দূর তো লাঠি খেতে পারেন এই হিসাবে এত করবানি যা হচ্ছে আমাদের বুজুর্গ হয়ে গেছে তার একটা উপরে ব্যবহার আসল বুঝি পথ এটা আমি সহ্য করতে পারলাম না এখানে আপনি রাস্তাঘাটে বর্তমান করতে পারলাম না অথচ পুরা হয়ে গেল আপনাকে অর্ডার দিচ্ছে দেখো আমার দাম দিয়ে এটা আমি আমার পুজোর কর্মকর্তারা কর্ম দিয়েছে এই জন্য আল্লাহ আল্লাহ বলছেন শুধু মৃত্যুর সাথে গহপরত রাখা হ্যাঁ তার সাথে সাক্ষাৎ করা তাকে দাওয়াত তাকে হাতিয়ে দেওয়া এটা কারো সংশোধনের জন্য যথেষ্ট না খাবার খায় তোমার যদি একজন বড় ডাক্তারের সাথে বুদ্ধদারা তিনি হলো রোগের চিকিৎসক রোহানি রোগটাকে বুঝতে গেলে আপনাকে নমুনা সংগ্রহ করতে হবে শারীরিক রোগের ডাক্তার থেকে একই লাইন একটা শারীরিক রোগ একটা রুহানি রোগ ওইখান থেকে বুঝতে হবে একটা বহু বড় ডাক্তার সাথে আমাদের মহাপ করে প্রায় আপনারা দেখা সাক্ষাৎ করেন হ্যাঁ আপনার চা খাওয়ায় কফি খাওয়ায় আইসক্রিম খাওয়ায় আপনি তাদের কত কিছু খাওয়ার খুব যুক্তি আছে কিন্তু আপনার যে সমস্ত সমস্যা আছে কোমরের ব্যথা আছে হ্যাঁ আছে উঠে আছে আছে একদিন আপনি তাদের বলেন এই যে আপনার হ্যাঁ এই ধরুন আপনাদের হাজার টাকা আত্মশুদ্ধি হবে না হাজার হাজার চিল্লা লাগান চিল্লা হবে না হ্যাঁ, হবে না আল্লাহ তালা জন্য নিগম দাম আছেন তরিকা আছেন আপনাকে হবে এই জন্য আমি কয়েকটা আল্লাহর রসুলের সাথে দ্রুত মহাপ্রত আগাইলে সমাজ তারপরেও আল্লাহ ওনাদেরকে মহাপন্ত করবেন আর গোপনে সমস্যা বলবেন সমস্যা বলবেন পৃথিবীর মধ্যে দিকে নিজের বস্তুগুলো কত এগুলো কি কত এটা ডাক্তার কাছে বলা যায় একটা গোট আপনি করে ফেলতে অন্য লোকের কাছে বললে তাকে আপনি সাক্ষী রাখতে গুণার উপরে সাক্ষী রাখা আর গুণা তাতে অন্য কারো কথা বলা যাবে না কিন্তু যাকে আপনি মুরব্বী বানাইছেন আপনি সুস্থের জন্য তাকে বলো না ডাক্তার আপনারা যান এটা কাউকে দেখানো যাবে আমি স্ত্রী ছাড়া অন্য কাউকে আপনারা গান দেখানো যাবে কিন্তু গানের মধ্যে একটা পোড়া হয়েছে এইটা কাজ না অপরাধ ছাড়ার কোনো রাস্তা নেই তো সরি আমি তখন আপনাকে অনুমতি ঠিক আছে তুমি করে ও থেকে বের করবো তখন ডাক্তার সামনে আপনাকে ফসল দিতে হবে রান কেন যদি একদম পুরুষ কিছু হয় তা আপনাকে বুঝতে হবে না কিন্তু আপনার গুণ আছে কিন্তু আপনার দোকানের চিকিৎসকের সামনে কত খোলা চিকিৎসার জন্য দাঁড়ায় যদি এই সমস্যাটা আপনি তাকে আর আপনার কাছে আপনাকে চিকিৎসা দেবে এই অনুযায়ী আরম্ভ আপনার অনুরোধ হয়ে গেল আপনার অনুরোধ হয়ে গেলেন আর যত শিরিক বেড়া যাবে সব কিছু থেকে বেঁচে থাকবে এই ঘটনা আসলে গেল মেয়েরাজ হ্যাঁ আজকের মেয়েরাজ দিন এই মেয়াজকে নিয়ে আমাদের সমাজে কত রকমের বিরাট চালু হয়ে গেছে বললাম আমি আপনারা দেখেন এই আরাম চান্দের চোদ্দ তারিখ যখনই আসে আদানে পরের চাঁদে যায় এই চান্দের চতুর্থ তারিখ যখনই ওর পরের একটা ধরে বড় ওই আবিষ্কারের করণীয় তারপরে একটা রুদা আমি প্রমাণিত এবং আল্লাহ একদম যে ব্যক্তি ভিতরে লিপ্ত নেই নাশ করে দেয় হঠাৎ করে হয়ে গেছে করে নিচ্ছে আমাদের কথা এটা হঠাৎ একটা গোলা হয়ে যাওয়া তৌবা করে নেওয়া হালকা আল্লাহ মাফ করে দেয় কিন্তু একটা লোক গুণাকে তার দৈনন্দিন কার্যসূচির মধ্যে করে ক্রয়মন্ত্রীর কার্যসূচির মধ্যে তারা আশা করে রয়েছে মৃত্যু হয়েই আমি আমার চেহারাটাকে আল্লাহ রসুলের চেহারা দিতে পারা যায় কার্যতালিকার কাজে আর টেলিভিশন দেখতে দেখতে তখন আর পাওয়া যায় না ঘুরে দেওয়া তখন যুবক গুণার কমিরা শ্রেষ্ঠ গুণা কি হাল আল্লাহ থেকে কোনো শুরু বাবা সেটা ইবাদত এটা তাহলে মাঝখানে সবটাই গেলাম ভালো হয় এই জন্য ঘুমায় বকুরিরা তখন লিপ্ত থাকবে সে মাছ পারে সাধারণ সভা করতে পড়বে না তবে সে নতুন অধিক প্রবাস করে না আল্লাহ আমি ছেড়ে দিলাম আমার করবো না আমি বকুর দিলাম যে চোদ্দ পারে তিন বছর আসছে সবে কথা আসছে প্রত্যেক বছরেই চোদ্দ পারে তিন বছর আসছে আসবে সবে সবে আছে এটা একবার তো ঘটছিল আল্লাহ রসুল কিন্তু এদিকে এখন প্রত্যেক বছর আসবে চোদ্দ তারিখে যেমন অনেক বরাত আছে সাতাশ তারিখে লাইনাতুল কদরা রজবের মানে সাতাশ তারিখে কি ই আছে মেলা আছে আছে কে যায় বলে আছে প্রত্যেক বছর যে আছে আমি কেউ দেখতে হবে কে না দেখো মেলা আছে আল্লাহ খুশি হয়ে হ্যাঁ জিব্রাইলকে মালাকে মেরে রাখেন না মেয়েরা মানে তো মানে হয় এইখানে লোকের লাইফ প্রেম বানাতে থাকায় তোমরা আল্লাহ আল্লাহ উল্টা পাকা বানাতে এখানে ওই নাম করে ওই নিজের উল্টা রাখে রেখে সে শোনা যায় কিন্তু আল্লাহ তুমি বলেন এই রাষ্ট্রের আওয়াজ করতেও বলেন নাই দিনের রাষ্ট্রও বলেন আপনি এগুলো করার অপ্রতি দাঁড়ায় যে এটা বলা দরকার ছিল কিন্তু আল্লাহ তালার খেয়াল হয় নাই আল্লাহ খেয়াল হয় নাই আমার একটা খেয়াল হয়েছে খেয়াল হওয়ার পরে আমি এটা চালু করছি তা আপনি এত বড় অধিকার হয়ে গেলেন যে আল্লাহ খেয়াল হয় আল্লাহ ভুলে গেলেন তার বস্তুগুলো ভুলে গেল এটা আপনার মনে হয়েছে আপনি ভোট বলুন ফাটা আল্লাহরও খেয়াল হয় নাই আল্লাহ রসুলের বলে নাই ওনারও খেয়াল হয় নাই আপনারও খেয়াল হয়েছে এটি বুঝতে হবে আপনি ফাটা থেকে তোমার নষ্ট থেকে তোমার নষ্ট ভেদা ছাড়া শূন্য দেখতে তাতে আমার ভেদার সাথে সম্পর্ক রাখে ভেদা ছাড়া হলো ভেদা ভেদার তো যত কবর পূজা পাধা পূজা ওরণ লাইগত মেরাজ এইগুলো শিখা যে সঙ্গে আছে এই কথাটিকে কি মানা হয়েছে এইগুলো নাকি নবীর এইগুলো নাম দিয়েছে নবীর আচ্ছা কবি প্রেরণ যদি একটা সমর্থন হিসেবে দূরে করছে হুজুরের একটা কাল করে সাহাবার একশো বছর মিত্র একশো এই একশো বছর ভিতরে লাইসেন্স মেরাজের পরিগণনা করতে হয়েছে তুমি থেকে এত বড় থেকে তুমি না কখনো করতে আল্লাহ রসুল বলে গেছেন আমি পুরান সুন্দর রেখে যাচ্ছি এটা ধরে রাখলে কোরআন সুন্দর হবে কাজে যে আমাদের দায়ী বলুন তার ক্ষেত্রে সোনার ক্ষেত্রে কি মানে থাকে ওটা ফলা হয় কোরআন হাফিজে না থাকে লক্ষ আলেম বলুক ওটা নিষেধ করে এই মেয়েরাজের আমার করতে বললেন আর মেয়েরাজ রোজগার রাখতে বললেন তাদেরকে হাফিজ ইসলাম করতে বলেন কোন হাফিজ ইসলাম করতে পারবেন তারা শেষ করায় কি তারা শেষ করার হাফিজ ইসলাম করে এখন তাদের ঘরে ঘন্ড ঘন্ডকে পুরুলিরা আছে আজকে প্রভাব খায় গন্ডগুলো তো তাদের তো ঠিক রাখতে হবে বুঝেছেন দলিল দেয় হ্যাঁ লোকেরা সে বুদ্ধিগুলো আমাদের জন্মদিবস পালন করতে পারে জিয়াউর জন্মদিবস পালন করতে পারে হ্যাঁ কত দিন কত খুশি করবে আপনি অরিজিনাল সরিয়া কত খুশি করবে আপনি ওদের ওদেরকে সজিয়ে রাখতে পারবেন হ্যাঁ, যদি পার্টিরা এই বসে আমরা কেন করতে পারবো তাদের দলিল হিন্দুরা ধর্ম রাষ্ট্র পালন করে আপনি এখন রাখবো না হ্যাঁ? আপনি হিন্দুদের থেকে ইসলাম বলবেন আপনাকে এটা বলা হয় আপনাকে মনে করে কোরআন সন্ধ্যা কি আছে ওটা আপনি আমল করেন আপনার লোকজনকে বলেন আপনাকে বলা হয় নেই রাজনীতি রাজনীতি নেতারা কি করে তার কোথায় যে ভুল দিল এবং শান্তি নাজেল বলে গুরুকে অর্থ এই আল্লাহ কাছে রসুলের উপরে রহমতের কারেলা নাজেল হওয়ার দোয়া করে গুরুদের হাসি কাজ করবেন গুরুদের হাসি কাজ বাস্তব কি আপনি আল্লাহর কাছে আল্লাহ রসুলের উপরে বিশেষ রহমত নাজেল হওয়ার জন্য দোয়া করবেন আপনি দোয়া না করলেও আল্লাহ নাজেল করবেন আপনি আমি দোয়া না করলেও আল্লাহ তার প্রিয় হাসিদের উপরে রহমত নাজেল হবে কিন্তু আপনাকে আমাকে করতে বলা হয়েছে কেন আল্লাহ তারা খাবার দেন হ্যাঁ বর্ত করা দেবেন করতে দাঁড়ান করবে তাই না যারা দোয়া করলে আল্লাহ নাজেল করবেন আপনারা দোয়া না করলে আল্লাহ নাজেল করবেন তার আল্লাহ তো এমনি নাজেল করবেন কিন্তু যেটা করবে আল্লাহ তার মাকাম বাড়াই দেবেন তার পজিশন বাড়াই দেবেন প্রত্যেকটা গুরুদের আফ্রিকাতে এরা একটু মধ্যে তত্ত্ব করছে কিছু মৌলী আছে তার গুরুত্ব পড়ে সাল্লাহ আমি তারা ঘটনা করে এটা এটা এটা অর্থ এর অর্থ আল্লাহ তার নদীর উপরে গুরুত্ব পড়ে আল্লাহ বললো তুমি বলো কি বলে তারা প্রশ্ন করো যেহেতু আল্লাহ ইউজ করলো আল্লাহ মানে আল্লাহ তারা কমিউনি করে পুরুষ পড়ে আল্লাহ বলো তুমি বলো কি করলে আল্লাহ একটা গজরের উপরে পুরুষ পড়ে এই অর্থ আমি একটা অর্থ বললাম আল্লাহ আমাদের রসুলের উপরে বিশেষ প্রভাব নাজল করেন এবং শান্তি নাজল করেন যে অপরাধ করতে পারছে না অসৎ করতে বলো এই সংক্রান্ত যে আয়াত আছে আয়াতের অর্থটা করতে পারবে আয়াত হলো ইন্নাল্লাহ ওয়া আল্লাহ নবীর শান্তি হোক আল্লাহ তার নবীর উপরে রহমত এবং শান্তি নাজারিল করে অমাল্লাহিকা তারা হুক ফেরেস্তারা নবীর উপরে শান্তি করার জন্য বড় করে ফেরেস্তারা নবীর উপরে শান্তি নাজারিল করার জন্য বড় করে সুতরাং সে বহু তোমরাও নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করো তোমরাও নবীর উপরে রহমত নাজেল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো অর্থ বুঝতে পারি আল্লাহ নাজে করেন একটা আল্লাহ আল্লাহ গ্রুপ করেন সে কথা আল্লাহ নবীর গ্রুপ করেন আল্লাহ অকলন আল্লাহ নবীর উপরে রহমত নাজে করেন ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করে হে বান্দারা তোমরা আল্লাহ কাছে দোয়া করো আর তারা অর্থ করছেন আল্লাহ তার পড়ে পড়ে তোমরাও পড়ে আল্লাহ তারা দুশ্চরি পড়ে মানে তার নবীর উপরে রহমত করার জন্য দোয়া করে আল্লাহ কাছে দোয়া করে এই আহমদের তল্লাহ আয়াত যে আল্লাহ তার নবীর উপরে দুরুদ পড়ে দুরুদ পড়ার হলো নবীর উপরে রহমত নাজের দ্বারা দোয়া করে আল্লাহ যদি গুরু করে আল্লাহ তার নদীর উপরে রহমত তাদের নেওয়ার দোয়া করেন আল্লাহ তাকে দোয়া করেন আবার করে যে এই আল্লাহ করে কি অর্থ সেই মারামারিটা এখানে তথ্যের কোনো অভাব নেই মিথ্যা মডেলের মধ্যে এক ল্যাপটপ করে আছে কোনো ভক্ত পাই ধরে তোমাদের কি করে এলেন এখানে এই ল্যাপটপ গুণা করবে না বিষয় না পাই না না এর ভিতরে অনেক কিছু আছে এর ভিতরে ঠিক থাকবে তার জন্য সব কিছু দায়ের করবে আর ভিতরে কি রাখবে এর ভিতরে যা আছে সব প্রচার করেছে দেখতেছে আর ভিতরে কি আছে এই হলো উৎসুকতা ব্যাপার না যে একটা লাইন খাবে হ্যাঁ মনের পয়সা আছে এর ভক্ত পয়সা লাগে সেইখানে এই ভণ্ডারের কথা সেখানে সন্তানের কথা যারা বলতেছে এসব জায়গায় রঙ নতুন সময় সব সস্তা সস্তারা ব্যস্ততা বরং শুধু টানবে আর যত সিরিজ পেটার করবে আর বিনা হিসেবে ব্যস্ত করবে হ্যাঁ এই তো সব রঙিন স্বপ্ন দেখেছে এই স্বপ্নের কোন বাস্তবায়ন হ্যাঁ ব্যস্ত দেখতে হবে আল্লাহ হুকুম অনুযায়ী নবীন তরিকা অনুযায়ী করে ব্যস্ত দেখতে আপনি এই সমস্ত না করবে ভণ্ডামি করে ব্যস্ত দ্বারা কোনোদিন সম্ভব ব্যস্ত যাওয়ার জন্য আপনার নতের খেলাপ রহস্য আরব চায় রহস্যের আরব করতে চায় না রহস্য শুধু গুণের কাজ করতে চায় রক্তের ইবাদত করতে চাই না রক্তের বিরুদ্ধে করে আপনাকে ইবাদত করতে হবে ইবাদত করতে হবে আল্লাহ আলাদের সাথে নিজের অবস্থান জানাইলে আপনি আল্লাহ অলি হয়ে যাবেন আর এই সমাজে বিভিন্ন সময় এই আসুরা মেরাজ বিভিন্ন সমাজে সেরে মেরাজগুলো হইতে থাকে এগুলো থেকে আল্লাহকে কাছে হেফাজত করে বললো এই সবটা সমস্যা কত শত শ্রমণ করে আসছে নাকি আপনাদের বিভব ছিল পাঁচটা নামাজ করতে হবে বিশ্বাস করতে হবে আসরের টাইম বেলা জরুরি না করতে হবে জোহরের টাইমে দেড় ঘন্টা জরুরি না আর জোহরের টাইম হওয়ার সাথে সাথে যাওয়া লাগবে আর মাগরীবের ফরজের পড়েন শূন্য সহজ হয় এটা পড়েন আল্লাহ বারো একটা অপরিবর্তন আর শেষ উঠার জন্য পাঁচটা নিয়ে রাখবেন তবে এই রাত্রে আপনি যেতে পড়ে ফেলবেন রেটার আগে দুই তারা চার রেখা তাহাজুদে নিয়ে পড়ে না পারল আপনার তাহাজুদের মিস না দুই রেখা তার চার এই রাস্তায় রেটার আগে পড়ে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে সাপ দেখা বকরি একশো বার মানুষ ব্যবহার শক্তি বলি একশো বার জিজ্ঞেস করতেন আল্লাহ তোমাকে পাওয়ার সবচেয়ে সবচেয়ে উত্তম দলীয় কোনটা আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে কোরআন ছেড়ে দেওয়া ইমাম আহমদের হাম্বল জিজ্ঞেস করতে আল্লাহ দেখি অর্থ বুঝতে গেলে করতে হবে আর বুঝতে বললে হবে আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে একশো আল্লাহ তাকে দশ শতক কোরআনের সরকার তখন আল্লাহ তালা তার সারা দিনের দিনের সব কাজের জন্য জিম্মাদার হয়ে গেছে একটা কথা আর তার নাম যে ইসার অগ্রত ইসার নাম আসো সাড়ে এগারোটা বারোটা পক্ষ এর মধ্যে কি করবেন প্রদত্ত ওরা ওয়াকে তিন তিন মিনিট লাগে তোমরা ওয়াকে আর পারবেন আল্লাহ তারা বিভিন্ন সাধারণ করছে অভাব করছে দুদিন সাধারণভাবে বর্ণনা লাগবে নিয়ে তার দুনিয়ার হবে আর ঈশা নামাজ তোরা ভুল তাবার চালান পড়বেন এটা দু তিন দিন লাগবে দেখতে আল্লাহ তালা তার তলাদা পাঠ করবে সব মানুষের জন্য মৃত্যুবরণ করা সম্ভব আর রহমান পারবে না আর রহমানের পরিবেশ করা অকেয়া এটা বলা আর ইচ্ছা করে ভুল উনত্রিশ বার মহারাজ করা আল্লাহ সকলকে আমার